প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও ওমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রবুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম মুন্তজর মেহেদি চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে লিখছেন আসসালামু আলাইকুম মালানা সাহেব জনাব ইমামে জামানা আলাইসালামের জোহরের আগে দেশে ঘরের বা মানুষের যে পরিস্থিতি হবে যাকে জোহরের নিশানি বলা হয়েছে সেগুলো সেগুলির বিষয়ে যদি কিছু আলোচনা করতেন মানুষকে সজাগ বা সতর্ক করার জন্যে তো খুব ভালো হতো মানুষ দুনিয়ার তালে মেতে বা ব্যস্ত হয়ে আছে একবার তারা একবার তারা নিজের ভবিষ্যৎ বা পরকালের পরকাল নিয়ে ভাবছে না বিশ্বের অবস্থা দেখে মনে হয় কেয়ামত খুব নিকটে কিন্তু এটাও শুনেছি যতক্ষণ ইমামে জমানার জোহর না হচ্ছে ততক্ষণ কেয়ামত আসবে না তাই ইমামে জামানা আলাইসালামের জোহরের নিশানিগুলো শুনতে চাই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে মৌলানা সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় মন্তাজের মেহেদি ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যুগের সমস্যাকে বুঝে বা দেখে হয়তো আপনার মনে এই প্রশ্ন জেগেছে যে প্রশ্নের মাধ্যমে অনেকেই হয়তো আল্লাহ যদি তৌফিক দান করে তো সজাগ হবে বা তারা পরিস্থিতিকে বোঝার চেষ্টা করবে মনে রাখবেন মরতে সবাইকে হবে কুল্ল নাফসিন যা একাতুল মত সমস্ত নাফসকে মতের মজা চাকতে হবে পরকালের সম্মুখীন হাসরের সম্মুখীন আল্লাহর হিসাব ও কিতাবের সম্মুখীন সবাইকে হতে হবে কেয়ামত অনিবার্য তবে কেয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ যুগের ইমাম না আসছেন আর কেয়ামতের নিশানি যতক্ষণ পুরো না হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলাম নিজের হাদিসে বলেছেন লা তারাউনা সা হাত্তা তারাউনা আশরা আয়াতিন ততক্ষণ পর্যন্ত তোমরা ক্যামাত দেখবে না বা ক্যামতের সম্মুখীন হবে না যতক্ষণ তোমরা তার আগে কমস কম এই দশটি অনিবার্য নিশানি না দেখে নিচ্ছ লা তাকুমসা হত্যা তরৌনা আয়াতিন কেয়ামাত কায়েম হবে না লা তাকুমুসা মানে সাহা মানে কেয়ামাত কেয়ামাত আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যুগের ইমাম না এসে যাচ্ছেন নবী করিম সাল্লাম বলেছেন লৌলম ইয়াব কামেনা দুনিয়া হাত্তয়ম লৌলম ইয়াব কামেনা দুনিয়া ইল্লাউমান এই দুনিয়ার শেষ হতে যদি একদিনও বাকি থাকে লা তৌল আল্লাহ আলিয়ম হাত্তা ইয়াতি রাজুলম মিন আহল বাইতি ইসম ইসমি পুণ্যত কুণ্যতি আল্লাদি আমলাউল আল্লাহ কিস্তান ও আদলা কামামলিয়া দুলমান ও জওরা যদি এই দুনিয়া শেষ হবার একদিনও রয়ে যায় তো সেই দিনকে আল্লাহ এত দীর্ঘ করে দেবে এত বৃদ্ধি করে দেবে যে আমার বংশ থেকে একজন ব্যক্তি এই দুনিয়ায় আসবেন হাত্তাইয়াতি রাজুল মিন ইত্রাতি মিন আহলে বাইতি আমার আহলে বাইত থেকে আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবেন আল্লাদি আমলাউল আর্দা কিস্তান ও আদলা যে এই জমিনকে আদল ইনসাফে ন্যায় পরিপূর্ণ করে দেবেন বাদামা মলিয়া দুলমান জওরা জুলম অত্যাচারে পরিপূর্ণ হওয়ার পরে ইসম ও ইসমি ও কুন্নিয়াত ও কুন্নিয়াতি তার নাম আমার নাম হবে তার কুন্নিয়াত আমার নাম হবে যেগুলো এমামে জামান আলাইসালামের জন্ম তারিখে পনেরোই সাবান আমি অনেক কিছু আপনাদেরকে বলেছি কোরআনের যে সমস্ত আয়তে এমামে জামানাকে উল্লেখ করা হয়েছে বা ওনার সাথীদের সম্পর্কে বলা হয়েছে সেই আয়াতগুলো পড়ে শুনে শুনিয়েছিলাম বা অনেক আয়াত এখনও আছে যেগুলো আপনাদের প্রশ্নের উত্তরে আমি শোনাতে থাকব যে আয়াতগুলো সরাসরি ডাইরেক্ট নলে ইনডাইরেক্ট এমামে জামানা বা ওনার সঙ্গী সাথীদের সম্পর্কে তাই ইমাম জামান আল্লাহ ইসলামের জহুর ক্যামতের আগে অনিবার্য আর ইমাম জামান আল্লাহ ইসলামের জহুরের আগে কিছু জিনিস ঘটবে যেগুলোকে জোহরের নিশানি বলা হয়েছে মানে এইগুলো যখন দুনিয়ায় তোমরা দেখবে বা এইগুলো যখন তোমাদের সামনে হবে তার মানে বুঝে নিও এবার ইমাম ইসলামের জোহরের সময় খুব নিকটে এসে গেছে আর যতক্ষণ ইমামের জোহর না হচ্ছে কেয়ামাত আসবে না তাই আমার ভাইয়ের সুন্দর প্রশ্নের উত্তরে আমি ইমাম জামান আল ইসলামের জোহরের নিশানি এর আগেও অনেক বিস্তারিত আলোচনা করেছি আশা রেখে আপনারা শুনেছেন তবুও জক্রোহম কোরআন বলছে তাদেরকে বারবার স্মরণ করাও হয়তো এই জিকির তাদেরকে লাভবান করবে অনেক অনেক সময় মানুষ অনেক কিছু শোনে কিন্তু এক কান থেকে শুনে আরেক কান থেকে সেটা বার করে দেয় আবার অনেক অনেক সময় মানুষ ভুলে যায় তাই কোরআন বারবার পড়তে বলা হয়েছে যাতে মানুষ ভুলে না যায় স্মরণ করতে থাকে তাই আমার ভাইয়ের প্রশ্নের উত্তরে মনে কোনো স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আমি পুনরায় আবার কিছু নিশানি আপনাদের সামনে বর্ণনা করতে চাই আর যেগুলো শোনার পরে সত্যি যে শুনবে তার অন্তর সাক্ষী দেবে না হুজুর এগুলো ঘটছে বা ঘটে গেছে মনে হয় এবার কেয়ামাত বা ইমামের জোহরের সময় আমরা খুব নিকটে পেয়ে গেছি বা খুব শীঘ্র ওনার জোহর হবে আর আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করছি যে আল্লাহ রবুল আলমিন তুমি যুগের ইমামের জোহরে জলদি করো যেমন ইমাম বললেন আমার জোহরের জন্য বেশি থেকে বেশি দোয়া করো কেননা আমার প্রকাশের পরে তোমার জীবনে শান্তি ফিরে আসবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা শান্তিতে জীবন যাপন করতে পারবে তা আমরা সবাই নিজের জীবনে সেই সুখ শান্তি যদি চাই তো বেশি থেকে বেশি এমামের জোহরের জন্য দোয়া করতে হবে মনে রাখবেন আমরা সেই কালে জীবন যাপন করছি যে কালের সম্পর্কে নবী ভবিষ্যবাণী করেছেন আর কোরআনের আয়তে বলা হয়েছে বিসমুল্লাহ রহমান রহিম লানবলুয়ান্নকুম বেশঈম মিনাল খৌফ ওয়াল জু ওয়া নকস মিনাল আমওয়াল ওয়াল আনফুস সমরাত সামারাত ওয়া বাশশির সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে আমি তোমাদের পরীক্ষা নেব লানবলুয়ান্নকুম বেশঈম মিনাল খৌফে ভয়ের মাধ্যমে পানাহারের কষ্টে ওয়ালজুয়ে ও নাকসুমিল আমওয়ালে ওয়াল আনফোসে ওয়া সামারাত মালের ক্ষতির মাধ্যমে জানের ক্ষতির মাধ্যমে ফসলপাতির ক্ষতির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে যদি আমরা দেখি তো পুরো বিশ্ব এই পরীক্ষার মধ্যে আছে আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে বা আমরা সেই পরীক্ষার সম্মুখীন হয়ে এখন জীবনযাপন করছি কিছু না হলেও কমসে কম করোনার ভয়ে এখন পুরো বিশ্ব ভয়ভীত হয়ে আছে আমি কি ভুল বলছি বলুন করোনার ভয়ে পুরো বিশ্ব ভয়ভীত হয়ে আছে তাই আল্লাহ কি বলছে লানকুম বিশ্ব ইমিনাল খফি ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নেব তো আল্লাহ যাচাই করছে ওইরূপ লানকুম বিশ্ব ইমিনাল খফে ওয়াল জুয়ে ক্ষুদায় পিপাসায় পানাহারের কষ্টে এখন পুরো বিশ্বে পানাহারের কষ্ট চলছে তারপরে ওনাকসুম মিনাল আমওয়াল এবং আনফুস সামারাত মালের ক্ষতি জানের ক্ষতি ফসলপাতির ক্ষতি আর মানুষ গত মোটা না হলো এক বছর ধরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়ে আছে এগুলো কি সংকেত দিচ্ছে যে আমরা সেই যুগে এসে গেছি সেই সময়ের মধ্যে প্রবেশ করেছি যার আল্লাহ ওয়াদা করে রেখেছে কোরআনে এবারে এই সমস্ত সংকট থেকে মুক্তি দেওয়ার জন্যে কেউ নেই শুধু সেই মুনকিদুল বাসারিয়া সমস্ত মানব জাতের মুক্তিদান জানাকে ইমামে জামান আলাইসালাম বলেছেন যতক্ষণ উনি পুনরায় ফিরে না আসছেন ওনার প্রকাশ না হচ্ছে ওনার জোহরের সংকেত না হচ্ছে বা উনি যখন জোহর না করছেন আমার মনে হয় আমরা এই দুঃখ এই কষ্ট থেকে হয়তো মুক্তি পাব না আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন গোটা বিশ্বকে নিজের বান্দাদেরকে নবীর উম্মাতিদেরকে এই বালা মুসিবত থেকে নিজাত দান করুক এই সংকট থেকে তাদেরকে মুক্তি দান করুক তবে যে হিসাবে হাদিস কালামে ইশারা দেওয়া হয়েছে যে শেষ যুগে বা শেষ সময়ে এই পরিস্থিতি হবে মানুষ এইভাবে ভয়ভীত হবে পানারের কষ্টের মধ্যে তারা পড়ে যাবে যান মাল ফসলপাতির ক্ষতি হবে আর আমরা সেই যুগে প্রবেশ করেছি তাহলে এবারে যদি আমরা সজাগ না হই এবারে যদি আমরা সতর্ক না হই তো আর কিভাবে আল্লাহ আমাদেরকে জাগাবে কিভাবে আমাদেরকে সতর্ক করবে তাই আসুন দেখি এমামে জামান আলাহ ইসলামের জোহরের আগের পরিস্থিতি সম্পর্কে কি লিখছে মানে এগুলো সমস্ত রওয়ায়তের তর্জমা করে শোনাচ্ছে আমি শুধু আপনারা মন দিয়ে শুধু শুনুন इमाम ज़मान आसमाम ज़हर निशानी वाला हुए थे दुनिया में कुफ्र इस कदर फैल जाएगा कि औरतें मर्दों के मुशाबे होंगी और आ, मर्द औरतों जैसे होंगे চিন্তা করুন বিশ্বে অবিশ্বাসীদের কুফর মানে অবিশ্বাসী যারা আল্লাহর মান্যকারী না বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তাদের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে আর এই অবিশ্বাসীদের যে সাধারণ রূপ হবে নারী পুরুষের রূপ ধারণ করবে আর পুরুষরা নারীর রূপ ধারণ করবে কিন্তু দুঃখের বিষয় অবিশ্বাসীরা যে রূপ ধারণ করেছে আজ বিশ্বাসীরাও মানে যারা বিশ্বাস রাখে আল্লাহ রসুলের প্রতি তারাও কিন্তু তাদের পোশাকে নিজেকে মলবুস করছে বা সেই রূপ ধারণ করছে যেগুলো দেখে সত্যি কষ্ট হয় দুঃখ হয় যে এরা কোন কোরআনের মান্যওয়ালা কোন নবীর উম্মত কোন ইসলামিক আদব এরা মেনে চলে এরা না সেইভাবে পর্দা করছে না সেইভাবে আদবে জীবনযাপন করছে যেভাবে আল্লাহ রসুল তাদেরকে আদেশ করেছেন নারী পুরুষের রূপ ধারণ করবে আর পুরুষ নারী রূপ ধারণ করবে পোশাক হিসেবে দেখুন নারীরা মেয়েরা এমন পোশাক পরছে যে মনে হচ্ছে দূর থেকে মেয়ে না ছেলে চুল ছোট রাখছে বেপর্দায় থাকছে মানে বিস্তারিত যাওয়ার প্রয়োজনে আপনাদের চোখের সামনে সব কিছু আছে ওইরূপ পুরুষরা তারা বড় বড় চুল রাখছে আবার আজকাল ফ্যাশন হয়ে গেছে কানে ছিদ্র করে বালি পড়ছে হাতে বালা পড়ছে মানে অনেক কিছু মানে যেগুলো দূর থেকে দেখলে কেউ মানে বলবে না এই লোকটা পুরুষ মানে পেছনে বড় বড় চুল ঝুলছে বা যেমন পোশাক বা যেমন মানে স্মৃতি তারা আপন করে নিয়েছে মানে দূর থেকে বোঝার খুব কষ্ট হয়ে যাবে আর এটাই শেষ যুগের পরিচয় তবে দুঃখের সঙ্গে যে মুসলমানেরা তাদের পোশাক আপন করে নিয়েছে যাদের সম্পর্কে এভাবে বলা হয়েছে লোক খায়শত নফসানি কি पैरवी करने लगेंगे कत्ल गारत মামুলি সমঝা যায়গা মানে শেষ যুগে মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করবে যা মন চাবে তাই করবে নিজের খায়সাত মানে ইচ্ছা যা বলবে তাই করবে শরীয়তে সেটা হালাল হোক বৈধ হোক আর না হোক তাদের কিচ্ছু যায় আসে না তারা নিজের ইচ্ছা মতো কাজ করবে আল্লাহ রসুলের হুকুমকে ফলো করবে না আর সেই যুগে কাতল গারাত মানে লড়াই ঝগড়া মারা কাটি এগুলো সাধারণ হয়ে যাবে আর এখন এটা বাস্তব দুনিয়ার উপরে যারা নজর রাখে তারা বলবেন যে মানুষ সাহেব এর চেয়ে তো সত্য বা আয়নার মতো আর কেউ দেখাতে পারে না বা পারবে না এগুলো যখন হাদিসে এসেছে তো ঘটবে আর ঘটেছে আর ঘটছে তারপরে হাদি হাদিসে বা রাওয়াতে বলা হচ্ছে এমামের জোহরের নিশানিতে রিশ্বত আম হোগি মানে সেই সময় সুদ ঘুষখরি সাধারণ হয়ে যাবে মানে ঘুষ দেওয়া নেওয়া এমনকি গিফট এখানে তাফসির লেখা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে উপহারের নামে ঘুষ দেওয়া হবে না এটা ঘুষ দিচ্ছে না এটা একটা ছোট উপহার আপনার জন্য আপনার বাচ্চাদের এই বলে মানুষ ঘুষ দেবে নিজের কাজ করে নেওয়ার জন্যে বা সামনেওয়ালা বলবে যতক্ষণ কিছু দিচ্ছ না টেবিলের নিচে দিয়ে হোক আর সাইড দিয়ে হোক দাও তাহলে তোমার কাজ হবে আর নইলে তোমার কাজ হবে না আর এখন বর্তমানে অফিস আদালত আপনারা দেখুন সরকারি হোক আর বেসরকারি হোক সমস্ত জায়গায় ঘুষ না দিলে কাজ হচ্ছে না আর এটাই হবে শেষ যুগের নিশানি মনে রাখবেন এটা মহাপাপ আর সুদ কা জোর হোগা মানে সুদখরি মানুষ আয়ের নামে সুদ খাবে ইনভেস্টিংয়ের নামে হারাম খাবে আর এটা এখন খুব কমান হয়ে গেছে মানুষ সুদ খাচ্ছে হারাম খাচ্ছে কিন্তু তারা একবার ভেবে দেখছে না কোরআন পরিষ্কার বলছে লাতাকুল রেবা সুদ খেও না সুদ খাওয়া মানে জাহান্নামের আগুন থেকে নিজের পেট ভরা তারপরে জেনা আম হোগা মানে সেই সময় ধর্ষণকারী মানে সাধারণ হয়ে যাবে আর এখনকার যেগুলো হচ্ছে ঝুট বললে হালাম সমঝে জায়গা মানে মিথ্যা কথা হালাল মনে করে লোক বলবে মানে মিথ্যা কথা বলতে মানুষ ভয় পাবে না মিথ্যা কথা এমনভাবে বলবে যেমনভাবে সত্য কথা বলতে হয় বা হালাল মনে করে বলবে চিন্তা করুন তারপরে দিনকে দুনিয়াকে বদলে মে বেচা যায়গা দিনকে দুনিয়ার পরিবর্তে বেচে ফেলে দেওয়া হবে মানুষ দুনিয়ার স্বার্থ স্বার্থে বা মানে স্বার্থ লোভে দিনকে বিক্রি করে দেবে দিনকে বিক্রি করে দিয়েছে আজ মানুষ এগুলো বিস্তারিত যদি বর্ণনা করি কয়েক ঘন্টা বলতে পারি যে কিভাবে মানুষ নিজের দিন এমান বিক্রি করে দিয়েছে এই দুনিয়ার লোভে সামান্য তুচ্ছ দুনিয়া পাওয়ার আশায় সামান্য পয়সার লোভে তারা নিজের দিনকে বিক্রি করে দিয়েছে দিন ধর্মকে ওইভাবে ফলো করছে না যেভাবে দিন ধর্ম তাদেরকে ফলো করতে বলা হয়েছে আজিজ আজিজদারি কি পরোয়া না কি যায়গি মানে আত্মীয়স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হবে আত্মীয়স্বজনদের সঙ্গে মানুষ সম্পর্ক তুলে দেবে যখন গরিব ছিল অসহায় ছিল তাদের মধ্যে মিলমিশ ছিল আজ ধন দৌলতে এসেছে তারা নিজের আপন গরিবদেরকে ভুলিয়ে দিয়েছে আর এটাই এখন বর্তমান যুগে অনেক দেখা যাচ্ছে অনেক এমন নালিশ আমাদের সামনে আসে যে হুজুর আমার আপন ভাইরা বাপ চাচারা আমাদেরকে এমনভাবে পর করে দিয়েছে যেন আমাদের সঙ্গে তাদের কোনো রক্তের সম্পর্কই নেই আর এটাই শেষ যুগের নিশানি যে মানুষ এত স্বার্থলোভী হয়ে যাবে যে নিজের আপনদেরকে ভুলিয়ে দেবে দুঃখে কষ্টে তাদের সাথ দেবে না আবার অনেক অনেক সময় এমন দানি ধানিরাও দেখা যাবে যে তারা দান খয়রাত অন্যদেরকে দেবে নিজের আপনদেরকে দেবে না কেননা আপনদেরকে দিলে তো সুনাম হবে না বা আপনদেরকে দিলে তো তারা তার অন্য জায়গায় বর্ণনা করবে না কিন্তু লোক দেখানোর জন্যে তারা অন্যদেরকে দান মাঝখানে যেয়ে দান খয়রাত করবে এই রিয়াকারের কিন্তু কোনো স্বভাব পাওয়া যাবে না বরং আরও বেশি আজাব হবে কেননা নিজের আপনদেরকে কষ্ট দিয়ে আঘাত করে দান খয়রাত করা হচ্ছে তাই লোক দেখানোর জন্যে দুনিয়ার সুনামের জন্যে দান খয়রাত করবেন না মান আমলা সালেহান রিয়াইন নাস যদি কেউ নেকি করে অন্যদেরকে দেখানোর জন্যে তো খোদা কেয়ামাতের দিন বলবে তোমার নেকি তার স্বভাব বা তার পরিবর্তে যা কিছু আশা রাখো তার কাছ থেকে নাও বা তাদের কাছ থেকে নাও যাদেরকে দেখানোর জন্যে এই কাজ করেছিলে আমার জন্য যদি করতে তো গোপনে করতে তাই কোরআন হাদিসে বলা হয়েছে এমনভাবে দান করো যেটা উদাহরণস্বরূপ বলছি ডান হাত দিয়ে দান করো তো বাম হাত যেন খবর না পায় কিন্তু আমরা কোরআনের মান্যকারী হয়ে দুঃখের বিষয়ে আমাদের মধ্যে সেই সমস্ত জিনিস দেখা যাচ্ছে না যেগুলো কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই বলা হচ্ছে যে মানুষ আপনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নেবে বুরদবারি কো কমজোরি আর বুজদিলি পর মাহমুল किया যায় মানে কেউ যদি ধৈর্য ধরে সহন করে অত্যাচারকে সহ্য করে তো একে বলা হবে বুদ্ধু বোকা অসহায় বলে সহ্য করছে তার নেকিকে ভুল নাম দেওয়া হবে আজ আমাদের সঙ্গে যখন দুর্ব্যবহার হয় আমি সঙ্গে সঙ্গে চাইলে তার অ্যাকশান বা রিয়াকশান প্রকাট করতে পারি কারণ তো করি না কারণ আমি যদি ভুল ব্যবহার করি যে আমার সঙ্গে ভুল ব্যবহার করেছে আমাকে কটু বাক্যে স্মরণ করেছে আমিও যদি তাকে কটু বাক্যে স্মরণ করে করি বা তার সঙ্গে দুর্ব্যবহার করি তো তার মধ্যে আর আমার মধ্যে কী পার্থক্য রয়ে যাবে কিন্তু এটাই অনেক অনেক সময় মানুষ বোঝে না মানুষ মনে করে এ অক্ষম অসহায় এর খোক শক্তি নেই ক্ষমতা নেই বলে কিছু বলতে পারছে না না এটা আমাদের ভদ্রতার পরিচয় আমাদের সভ্যতার পরিচয় কুকুর যদি আমাকে কামড়ায় আমি কুকুরকে কামড়াবো না খুব ছোট্ট শব্দে কিন্তু একটা বড় কথা বললাম আর ওইরূপ কোনো বুদ্ধিজীবী যাদের মধ্যে জ্ঞান আছে শিক্ষিত যারা তারা কখনো অশিক্ষিতদের কথায় রাগ করে ওই ব্যবহার তাদের সঙ্গে করবে না যেটা তারা করছে কেননা যদি ওই ব্যবহার করে তখন অশিক্ষিত আর শিক্ষিতর মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না তাই বলা হচ্ছে শেষ যুগে যারা ধৈর্য ধরবে যারা সহন করবে তাদেরকে মানুষ বোকা কমজোর বুজদিল মনে করবে আহমাকক আমেল বানা জায়গা শেষ যুগে যারা মানে অবুজ তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা শিক্ষিত তাদেরকে পেছনে রাখা হবে যারা জ্ঞানী বা বুদ্ধিজীবী তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা অবুজ বা মানে আহমাক যাকে বলা হয়েছে আর এর এমন কেন করবে জানেন শক্তিশালীরা যাতে এদেরকে নিজের ইচ্ছায় আঙুলের ইশারায় চালাতে পারে কেননা বুদ্ধিজীবীরা তো আঙুলের ইশারা চলবে না জ্ঞানীরা সজাগেরা আঙুলের ইশারা চলবে না তাই এদেরকে দায়িত্ব দেওয়া হবে তাই আজকাল আমাদের পরিবেশে শিক্ষিত ব্যক্তিদেরকে কখনো আগে রাখা হচ্ছে না আমাদের পরিবেশে আমরা যেটা নিজের চোখে দেখছি শুনছি যদি কোনো ভালো জ্ঞানী শিক্ষিত আলিম হন যার আত্মসম্মান আছে যে কখনো বাতিলের সামনে নত হয় না কখনো মিথ্যার স্বাদ দেয় না বা নাহকের স্বাদ দেয় না সমাজ কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছে না খুব দুঃখের বিষয় এখানে বলতে হচ্ছে এমন মৌলবী মৌলানারা আমাদের মধ্যে অনেক হয়ে গেছে যার কারণে আজ দিন নিজের নিজের স্থান হারিয়ে ফেলেছে ধর্মের প্রতি বিশ্বাস মানুষের উঠে যাচ্ছে ওই ধর্মগুরুদের ব্যবহার দেখে তাদের আলাপ আচরণ শুনে তারা যখন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাপোর্ট করছে সাথ দিচ্ছে যারা অন্যায় করছে জুলুম করছে তখন সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে যে ইনি যদি ধর্মগুরি হয়ে ওই সমস্ত পাপীদের সাথ দেন তো আমরা কোথায় যাব কার কাছে আশা নেব আশা নিয়ে যাব যে ইনি ন্যায় বিচার করবেন বা ইনি সঠিক পথ দেখাবেন আর এটাই শেষ যুগের নিশানি মনে রাখবেন বাদশাহ ওমরা ফাসিক ও ফাজির হঙ্গে মানে যারা রাজা হবে বা আমির হবে হাকিম হবে তারা বেশিরভাগ বেদিন যাদের কোনো দিন হবে না তারা দিনের পথের প্রতীক হবে না তারাই বেশিরভাগ রাজা হবে আর এখন বর্তমান এটা একদম মানে আয়নার চেয়ে তো ক্লিয়ার আমরা যারা যা দেখছি মনে রাখবেন বর্তমান যে পরিস্থিতি যে পরিবেশ যে সমাজ ভালো লোকদেরকে সুযোগ দেওয়াই হচ্ছে না আর এর জন্য আমরাই দোষী কেন আমরাই সহযোগিতা করছি যারা নেক বান্দা তাদেরকে সুযোগ দিচ্ছে না আর যতক্ষণ আমরা ওই সালিমকে সহযোগিতা করতে থাকবো এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তোমাদের উপরে এমন সালিমকে মুসল্লত করে দেবে তখন তোমরা ফরিয়াদ করবা তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না আর এখন বর্তমান পরিস্থিতি যে ফরিয়াদ সবাই করছে এদের ফরিয়াদ কোথাও শোনা হচ্ছে কেউ এদের ফরিয়াদ শুনছে কেউ এদের সংকট থেকে এদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে কেউ এদের পাশে দাঁড়াচ্ছে না কেননা ভুল তারাই করেছে তারাই জালিম অত্যাচারীদেরকে সাপোর্ট করে উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে আজ তারা নির্যাতন করছে জ্বালাতন করছে জুলুম করছে অত্যাচার করছে আর এটা সত্য হবে মনে রাখবেন এই জুলুম অত্যাচারের শেষ শুধু ইমামে মেহেদি আলাহ ইসলামের মাধ্যমে হবে তবে তার আগে আমাদের কর্তব্য আমাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে তার আগে আমাদের দায়িত্ব আমাদেরকে নিজের সমাজকে সংশোধন করার চেষ্টা করতে হবে কাল যখন ইমামে জামান আলাইসালাম এসে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা তো আমার অপেক্ষা করছিলে পৃথিবীতে ন্যায় বা শান্তি ফেরার জন্যে আমার সহযোগিতা হতে চাও তো বলো আজ পর্যন্ত তোমরা কি করেছো নিজের সমাজকে সুন্দর করার জন্য তোমরা কি প্রতিশ্রুতি দিয়েছ বা কি আগমন করেছো যে হুজুর আপনার আসার আগে দেখুন আমরা কত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করেছি আমাদের পরিবেশে কোনো অন্যায় নেই অবিচার নেই জুলুম নেই কেউ কারোর হক খায় না কেউ কারোর বিরুদ্ধে বলে না কেউ কারোর অন্যায়ে সাপোর্ট করে না এমন কোনো সমাজ তুলেছেন গড়েছেন আপনি নিজের ফ্যামিলি নিজের পরিবারকে বাঁচিয়ে নিন ইয়াই ইয়াইদিন আনু কু আনফুসুকুম আইলিকুম নারা হে বিশ্বাসীগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি আপনি অন্যদের তাবলিক না করতে পারেন অন্যদের হেদায়ত না করতে পারেন অন্যদেরকে যদি আমর বিল মারুফ নেই মন কর না করতে পারেন তো কমস কম নিজের ফ্যামিলি নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন তাদেরকে তো ভুল পথ থেকে মানা করুন তাদেরকে তো ইসলামিক আদব শিখুন শেখান বা তাদেরকে ইসলামিক নিয়ম শৃঙ্খলাগুলো মেনে করে মেনে বা ফলো করে চলতে বলুন যদি এতটাও না করতে পারে আমরা কি উত্তর দেব একবার ভাবুন তো ওই যুগের শেষ যুগের বাদশারা ফাসিক ও ফাজির হবে মানে এমাম জামান আলাহ ইসলামের আসার আগে বাদশারা রাজারা রুলাররা সব ফাসিক ও ফাজির হবে মানে দিনের পথে কেউ চলবে না দিনদার কেউ হবে না জুলুম ফখরকে তোর পর কিয়া জায়গা মানে তারা জুলুম করবে তার উপরে গর্ব করবে জুলুম করে যে আফসোস দুঃখ হওয়ার দরকার না জুলুম করে তারা গর্ব করবে শরাব নশি আম হোগি মানে মদখরি সাধারণ হয়ে যাবে আপনারা জানেন লকডাউনের সময় আমরা এটা নিজের চোখে দেখেছি পানাহার নেওয়ার জন্যে মানুষ অত লম্বা লাইনে দাঁড়ায় না যত লম্বা লাইনে মদ নেওয়ার জন্যে দাঁড়িয়ে দেখেছি হাজার হাজার লোক সারা রাত জেগে তারা লাইনে দাঁড়িয়ে আছে শুধু এক বোতল মদ নেবে বলে এগুলো আপনারা দেখেননি টিভিতে নিউজে দেখেননি চিন্তা করুন মানুষ কত নিম্নস্থানে পৌঁছে গেছে হারাম খাওয়ার জন্যে হারামের জন্যে সারা রাত জেগে লাইন ধরে দাঁড়িয়ে আছে পানাহারের জন্য তারা ওই কষ্ট করেনি কারিয়ানে কোরআন ফাঁসি হঙ্গে কোরআনের মান্যওয়ালারা ফাঁসি হবে মানে কোরআন পড়বে কিন্তু কোরআনের উপরে আমাল করবে না আর এটাই সত্য এটাই হকিকাত এটাই বাস্তব যে আজ কোরআন পাড়নেওয়ালারা কোরআনের মান্যকারীরা যদি কোরআনের উপরে আমাল করত মোল্লা মৌলভী কারি হাফিজ যারা কোরআন হিফিজ করে নিয়েছে তারা যদি কোরআনের উপরে আমাল করত তো সত্যি আজ দুনিয়া এত জঘন্য হতো না তারা যদি কোরআনকে মেনে চলতো পরিস্থিতি এত খারাপ হতো না এত দ্বন্দ্ব সৃষ্টি হতো না এত দলাদলি হতো না এত এত ফেরকাবন্দি হতো না কোরআন তো এক আল্লাহর কালাম এক তো সেই আল্লাহর কালাম পড়ে এত মতভেদ কেন তার কারণ হচ্ছে আমরা আল্লাহর কালামকে তাদের মাধ্যমে বুঝিনি যারা সঠিক জ্ঞান রাখতেন আমরা যা সে নিজের মতো বুঝেছি বলে নিজের মতো ব্যাখ্যা করেছি আর যে যাসের মতো ব্যাখ্যা করেছে বলে আজ ইসলামে একটা একটা নিয়ম বা একটা একটা কানুনের বিভিন্ন রাস্তা বের করে ফেলেছে তারা কোরআনে অজুর একটাই তো হুকুম এসেছে নামাজের একটাই তো পদ্ধতি এসেছে সমস্ত জিনিসের একই তো নিয়ম সরকার বাড়াচ্ছে আবার সেই অজু কেউ একরকম কেউ হচ্ছে অন্য কেউ হচ্ছে কেউ নামাজ হাত খুলে পড়ছে কেউ বেঁধে পড়ছে কেউ বুকে কেউ নাভিন এ সমস্ত কেন উত্তর দিন কোরআনের মান্যকারীরা দিনের মধ্যে এত মতভেদ কেন করে রেখেছে তার মেন কারণ হচ্ছে তারা কোরআনকে বোঝেনি ওই আহলে ব্যতের থেকে তারা কোরআনকে নিই যে আহলে ব্যত কোরআনের জ্ঞান রাখতেন যাদের ঘরে কোরআন নাজিল হয়েছিল যারা কোরআনের ব্যাকগ্রাউন্ড জানতেন কোন আয়াত কোথায় কোন বিষয়ে কোন উদ্দেশ্যে নাজিল হয়েছিল তাঁরা খবর রাখতেন যখন তাঁদেরকে ইগনোর করা হয়েছে আন্দাজ করা হয়েছে তাঁদের সরিয়ে যার যাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না তখন তাদেরকে আগে করা হয়েছে আর তাদের তাফসির নেওয়া হয়েছে তখন উম্মাত মতভেদ করেছে উম্মাতের মধ্যে দলাহত হয়েছে এই সত্যগুলো কেউ বলবে না এই যে বেদনা এই যে কষ্টগুলো বলছি শুধু এগুলো অনুভব করছি আমার নবীর উম্মাত যাদের মধ্যে ঐক্যতা হওয়ার দরকার তারা এক খোদার মান্যওয়ালা এক কাবার দিকে ফিরে নামাজ পড়ছে তাদের প্রিয় নবী এক মোহাম্মদ মোসাফ সাল্লাম কেবলা এক আল্লাহ এক কোরআন এক তারপরেও তাদের মধ্যে এত মতভেদ কেন শুধু একটাই কারণ তারা ওইভাবে আল্লাহর উপরে বিশ্বাস আনেনি যেভাবে বিশ্বাস আনার দরকার ছিল ওইভাবে আল্লাহকে মানেনি যেভাবে মানার দরকার ছিল তাই কেউ বলেছেন মুসলমান अल्लाह को मानता है लेकिन अल्लाह की नहीं मानता মানে মুসলমানেরা আল্লাহকে তো মানে কিন্তু আল্লাহর মানে না মানে আল্লাহর কথা মানে না ये लोग नबी को तो मानते हैं मगर नबी की नहीं मानते মানে এরা নবীকে তো মেনেছে কিন্তু নবীর কথা মেনে চলছে না এরা কোরআন পড়ে কিন্তু কোরআন ওপরে আমাল করে না কোরআনের আয়াতকে মেনে চলে না তাই এদের মধ্যে এত মতবিতার এটাই সত্য হকিকত যেদিন উম্মাতে মুসলিমা আল্লাহর মানা শুরু করবে নবীর মানা শুরু করবে বা কোরআনের মানা শুরু করবে মানে কোরআন আল্লাহ রসুল বা কোরআন যে আদেশ করেছেন যখন সেগুলোকে ফলো করবে এদের মধ্যে থেকে সমস্ত প্রকারের মতভেদ শেষ হয়ে যাবে এদের মধ্যে ঐক্যতা ফিরে আসবে এরা মিলেমিশে শান্তির সঙ্গে সম্মানের সঙ্গে এক অপরের কে শ্রদ্ধার নজরে দেখবে আর ওইভাবে দিনের উপরে আমাল করবে যেভাবে আল্লাহ রসুল আদেশ করেছেন তবে এটা এখন খুব কঠিন হয়ে গেছে যেটা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব আমি সবসময় বলছি যে মানুষ মুসলমান উম্মাতে মুসলিমা পদভ্রষ্টকারীদের স্বামীরই নবী বলেছিলেন আমার উম্মাতের কিছু স্বামীরা যেমন মুসা নবীর কমকে স্বামীর জাদুঘর পথভ্রষ্ট করে দিয়েছিল ওইরূপ নবী বলে গিয়েছিলেন নিজের জীবনের শেষ সময় আমার সাহাবিদের মধ্যে কিছু সামেরি আছে সামেরি জাদুঘর এরা নিজের কথায় ভুল ব্যাখ্যা করে আমার উম্মাদকে পথভ্রষ্ট করে দেবে সঠিক দিন থেকে অনেক দূরে নিয়ে যাবে আর এটাই বাস্তব হয়েছে এখন উম্মাতে মুসলেমা সঠিক আল্লাহর পথ থেকে সরাতুল মুস্তাকিম থেকে নবীর দিন থেকে এত দূরে চলে গেছে যে এখন এদের ফিরে আনা খুব কঠিন হয়ে গেছে অসম্ভব নয় তবে কঠিন হয়ে গেছে কেননা পূর্বপুরুষদেরকে ভুলের ওপরে ফলো করতে করতে এরা দিনে থেকে এত দূরে করে চলে গেছে এখন ভাবছে আমরা যেটা করছি এটাই দিন এটাই শরিয়ত এটাই হকিকাত এটাই নবীর দিন আর তার সঙ্গে নবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোরআনে সেভাবে আদেশ দেওয়া হয়নি যেভাবে তারা করছে নবী ওইভাবে বলেননি যেভাবে তারা করছে তাই আমি সজাগ করার জন্যে এখনও অনুরোধ করছি এখনও নবী ও নবীর আহলেবায়তকে ফরো ফলো করুন যদি সঠিক দিনের ওপরে থাকতে চান সেরাতুল মুস্তাকিমের ওপরে যদি থাকতে চান তো নবীর পরে সেরাত মুস্তাকিম বা সেরাতুল মুস্তাকিমের জন্যে যিনি আদর্শ তিনি হচ্ছেন হজরত আলী ওনার মাসুম সন্তানেরা তো সেই হজরত আলী আলাহ ইসলাম ওনার মাসুম সন্তানকে যে যদি ছেড়ে কেউ সেরাতুল মুস্তাকিম খোঁজে তো তার সেরাতুল মুস্তাকিম তাকে কোন দিকে নিয়ে যাবে সে জানে আর আল্লাহ জানে তাই বলা হচ্ছে কারিয়ানে কোরআন ফাঁসিক হঙ্গে মানে কোরআন পড়ে তারা দিনে থেকে অনেক দূরে চলে যাবে মানে কোরআনের উপরে তারা আমাল করবে না তালাক বহু জাদা হঙ্গে জুলম জ্বর আম হোগা মানে শেষ যুগে তালাকের সংখ্যা অনেক বেড়ে যাবে আজ দুঃখের বিষয় পূর্ব যুগে ভাবদাতাদের যুগে হাজারে একটা তালাক হতো না কত কখনো কখনো শোনা যেত ওখানে তালাক হয়ে গেছে আর আজ বিয়ে হতে পারছে না আমরা মৌলবী মাওলানা আমাদের সামনে সবসময় এমন সমস্যা হচ্ছে সমাজের বিয়ে হয়নি এখনও এক সপ্তাহ হয়নি কি এক মাস হয়নি তালাকের জন্য এসে দাঁড়িয়েছে কেন ভাই বিয়ে কেন করেছিলে না ও মিল হচ্ছে না এই অসুবিধা আছে মেয়ের অমুক ছেলের সঙ্গে সম্পর্ক আছে এই সমস্ত মোবাইল যা পরিবার অশান্তি সৃষ্টি করছে হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনারা জানেন ইনস্টাগ্রাম ছেলে মেয়ের মধ্যে মিল হচ্ছে না তাদের মধ্যে আন্তরিক কোনো মিল নেই বা অনেক সমস্যা মানে ছমাসের মধ্যে তালাক হয়ে যাচ্ছে আর তালাকের সমস্যা বা সংখ্যা এত বেশি হয়ে গেছে যে আমি কি বলবো আমি সৎকারে একটা তালাকও হতে দিইনি আমি চেষ্টা করি তাদেরকে কোনোভাবে বুঝিয়ে শান্ত দিয়ে কীভাবে জীবনযাপন করলে তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে কিভাবে মিলেমিশে থাকতে হবে কিভাবে এক অপর শ্রদ্ধা করতে হবে ছেলে মেয়ের কিভাবে এক অপরের হুকুম বা এক অপরের কথা মেনে চলবে এগুলো তাদেরকে বোঝাতে হবে বিয়ের আগে কনসাল্টিং অবশ্যই করতে হবে বিবাহিত জীবন কেমন হয় স্বামীর অধিকার কি স্ত্রীর অধিকার কি যতক্ষণ তাদেরকে বোঝানো না হবে তারা এক অপরের ওপরে নিজের অধিকার যাতাতে থাকবে আর অধিকার যখন পুরো না হতে দেখবে তাদের মধ্যে অশান্তি হবে তাই বিয়ের আগে অবশ্যই কনসাল্টিং করুন অলমা মুরব্বীদের কাছে যান বিবাহিত জীবন কেমন হওয়া উচিত কিভাবে এক অপরের সম্মান করা উচিত যখন পুরুষ বাড়িতে আসবে বাইরে থেকে কিভাবে স্ত্রী তাকে তাকে স্বাগত করবে স্বাগতম জানাবে আপনি বাইরে ছিলেন আপনার সারা দিন আজ কেমনভাবে কেটেছে কোনো অসুবিধা হয়নি তো তার কাছ থেকে যদি কোনো জিনিস থাকে সেটা নিয়ে তাকে পানি পান করাবে তার ভালো মন্দ জিজ্ঞাসা করবে এইভাবে সে বাড়িতে যে একটা শান্তি পাবে যে দুনিয়া হয়তো আমাকে বোঝেনি কিন্তু আমার স্ত্রী তো আমাকে বুঝছে সে কমস কম আমার পাশে তো আছে সে তো আমাকে বোঝার চেষ্টা করছে ওইরূপ স্বামী বাড়িতে ফিরে যে বাইরে হয়তো কারোর সঙ্গে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে তার কিছু করতে পারেনি বাড়িতে যে সামান্য কিছু কথা হচ্ছে সঙ্গে সঙ্গে বউকে জম্মের শোনানো শুনিয়ে দিচ্ছে মানে বাইরের পুরো রাগ বাড়িতে যে ঝেড়ে দিচ্ছে এটা অন্যায় এটা জোলম বাড়িতে যান যদি স্ত্রীর মন খারাপ দেখেন তো তাকে জিজ্ঞেস করুন কি বাড়িতে কোনো অশান্তি হয়েছে কোনো কথা হয়েছে তোমার মন খারাপ কেন বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো এইভাবে সে নিজের মাতা পিতাকে ছেড়ে কার ভরসায় এসেছে আপনার ভরসায় আপনি তার স্বামী আপনি তার জীবন সাথী আপনি তার সুখ দুঃখের সাথী যদি আপনি তার দুঃখ কষ্টকে না বোঝেন তো সে কার কাছে যাবে কোথায় বোঝাবে কে তার দুঃখকে নিবারণ করবে কার কাছে সে অপেক্ষা করবে আশা করবে তো বাড়িতে এসে এইভাবে যদি স্বামী স্ত্রী এক অপরের সম্মান করে খেয়াল রাখে তাদের সুখ দুঃখ এক অপরের সঙ্গে শেয়ার করে তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাদের জীবন শান্তিপূর্ণ হবে কিন্তু যতক্ষণ এক অপরের অধিকার না বুঝবে তারা এইভাবে ঝগড়া লড়াই করতে থাকবে আর খুব শীঘ্র তালাক নৌবাদ পৌঁছে যাবে খোদা মাফ করুক মনে রাখবেন আল্লাহর নিকটে সবচেয়ে অপছন্দিত হালাল জিনিস হচ্ছে তালাক তালাক আল্লাহ পছন্দ করে না মজবুরিতে শুধু তালাক রাখা হয়েছে যে কেউ কারোকে ধরে রাখতে পারে না এক অপরকে পছন্দ করছে না মনোমিল হচ্ছে না ব্যবহার মিলন হচ্ছে না কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না তখন ইসলাম বলছে কোরআন পরিষ্কার বলছে ইমসকহন নবে মারুফ অবসর রহন নবে এহসান হয় নেকির সঙ্গে তাদেরকে সঙ্গে রাখো মানে স্ত্রীকে সাথে রাখো আর নইলে এহসান করে তাকে আলাদা করে দাও তার উপরে জুলুম করো না কেউ কারোর বিরুদ্ধে যেও না ইসলামকে বদনাম করো না মুসলিম সমাজকে বদনাম করো না কিন্তু দুঃখের বিষয়ে আজ যখন তালাক হচ্ছে তো এক অপরের বিরুদ্ধে এইভাবে তারা মানে দুনিয়ার সামনে বলছে যেগুলো সম্পর্কে বলা পাপ চলে চিন্তা করুন তো আমাদের সমাজকে আমরাই বদনাম করছি আমাদের জাতকে আমরাই বদনাম করছি আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি আমরাই করছি আর এর কারণ হচ্ছে শিক্ষার থেকে দূর কোরআন আহলে ব্যতের থেকে দূরে থাকার নাতিজা আজ তারা দুনিয়ার সামনে এনসাফ চাতে যেতে হচ্ছে বহু তালাকের কেস আমি যখন কোর্ট থেকে উইড্রল করিয়েছিলাম তো হাইকোর্টের বা তালাক কোর্টের বিশেষ জজেরা আমার সম্পর্কে তারা বলেছিলেন যে আপনাদের মাঝখানে যখন এমন ধর্মগুরুরা আছেন আর এত শান্তিপূর্ণভাবে আপনাদেরকে ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম হিসেবে যখন সমস্যার সমাধান করে দিচ্ছেন তো আপনারা এই কোর্টে এসে নিজের পয়সা নিজের সময় এইভাবে কেন নষ্ট করছেন এক অপরের বিরুদ্ধে এইভাবে কেন আপনারা দাঁড়াচ্ছেন নিজেদের সমস্যার সমাধান নিজেদের মধ্যে আপোষে করে নিন দুঃখের বিষয় যে আহলে বায়তের দরজায় সমস্ত সমস্যার সমাধান আছে যে কোরআন এবং হাদিসে সমস্ত সমস্যার সমাধান রাখা হয়েছে সেই কোরআন হাদিসকে ছেড়ে আজ মুসলমান যাচ্ছে কাদের কাছে দিন শরিয়াতের হুকুম যারা জানে না তাদের কাছে যাচ্ছে এর চেয়ে তো বড় দুর্ভাগ্যশীল কথা আর কি হতে পারে মুসলিম সমাজের জন্য জাগুন এখনও হকিকাতকে জানার চেষ্টা করুন এখনও শরীয়তের পাবান্ধ হওয়ার চেষ্টা করুন এখনও ইসলামিক জীবনকে আপন করার চেষ্টা করুন তাতেই মঙ্গল তাতেই শান্তি তাতেই মুক্তি কারিয়ানে কোরআন ফাসিক होंगे তালাক बहुत ज़्यादा होंगी जुल्म ও জর আম হোগা এটা সাধারণ কথা মানে সমস্ত দিকে অত্যাচার হচ্ছে মালে খোদা ও রসুলকে মালে গনিমাত সমঝা যায়গা মানে আল্লাহ রসুলের হক জাকাত হুমুস আদায় করবে না মানুষ যেন মালে গনিমাত মানে পাওয়া মাল খায় ওইভাবে খেয়ে নেবে নামাজে যান বহিষ্কার কাজা কি যায়নি মানে জেনে শুনে মানুষ নামাজ কাজা করবে নামাজের সময় হয়ে গেছে আজান হচ্ছে বসে দোকানে চা খেতে থাকবে গল্প করতে থাকবে নামাজ পড়তে যাবে না আবার তারা নিজেকে নিজেকে মুসলমান বলছে এর চেয়ে তো দুঃখের কথা হতে পারে না লজ্জিত হওয়া উচিত তাদেরকে যারা নিজেকে মুসলমান বলে আর আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে হাই আল্লাহ সালাহ এসো তোমরা নামাজের জন্য আর তারা বসে দোকানে চা খাচ্ছে গল্প করছে তুচ্ছ হোক এমন মুসলমানের উপরে যারা আল্লাহর হুকুমকে এইভাবে প্রকাশ্যভাবে অমান্য করার পরেও নিজেকে মুসলমান বলছে দুঃখের বিষয় যারা নিজেকে ব্যাতের অনুগামী অনুসারী বলে তাদের মধ্যেও এমন দেখা যাচ্ছে যে নামাজের সময় হয়ে গেছে আজান হচ্ছে কিন্তু তারা নামাজের দিকে না যেয়ে নামাজ নামাজের জন্য প্রস্তুত হওয়ার জায়গায় তারা দোকানে বসে গল্প করছে চা খাচ্ছে আড্ডা করছে নিজে কাজে ব্যস্ত আছে এরা কোন নবীর শরিয়াতের ওপর চলছে কোন নবীর ওপর এরা এমান রাখে কোন আল্লাহর হুকুম মেনে চলছে কোন কোরআনের ওপর এরা বিশ্বাস রাখে এদের ভবিষ্যৎ কি এদের পরকাল কী তারা কি মরবে না একবার তাদের অন্তরে জাগে না যে কালকে মরে গেলে হিসাব হবে কবরে আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজের সময় আজান হচ্ছিল তুমি কেন দোকানে বসেছিলে কেন চা খাচ্ছিলে কেন গল্প করছিলে কি বলবে তারা একবার ভেবে দেখুক আমার কথা হয়তো একটু আঘাত করবে তাদেরকে কিন্তু আমি এটাই চাই তাদের অন্তর একবার জাগুক আমি তাদের বন্ধু তাদের আপন ভাইয়ের চেয়েও তো ভাই তাই এই কষ্টগুলো তাদেরকে বলছি যাতে তাদের পরকাল ভালো হয় মনে রাখবেন হাদিসে বলা হয়েছে তোমার বন্ধু বা তোমার ভাই ওই ব্যক্তি যে তোমার ভুল তোমাকে ধরে দেবে আর যদি কেউ তোমাকে ভুলের মধ্যে দেখে পাপের মধ্যে দেখে তোমার সহযোগিতা করবে খুশি হয় তার মানে সে তোমার শত্রু তোমার পরকালকে সে বরবাদ দেখতে চায় আমি কারোর পরকালকে বরবাদ দেখতে চাই না আমি সকলের পরকালকে উজ্জ্বল দেখতে চাই তাদের মধ্যে সুখ শান্তি দেখতে চাই তারা যেন স্বর্গবাসী হতে পারে আল্লাহর কাছে সেই কামনা করি তাই তাদেরকে এত বলে বলে বোঝানোর চেষ্টা করছি যাতে তাদের ভুল ভেঙে যায় আর তারা সৎপথের পচি পৌঁছে করতে পারে আল্লাহ তৌফিক দান করুক যদি আল্লাহ তৌফিক না দান করে কিচ্ছু করার নেই তো যারা জেনে শুনে নামাজ কাজা করছে একবার তারা ভাবুক তারা কত বড় পাপ করছে সাদকা খায়রাত খায়রাত সে নাজায়জ ফায়দা উঠায় যায়গা শেষ যুগে ইমামের জহুরের আগে সাদকা খায়রাত দান খয়রাত মানে এই যে সমস্ত জাকাত খুমুসের মাল বা দান খয়রাত এর থেকে নাজায়জ ফায়দা মানে মানুষ দান খয়রাত করবে মানে ডোনাররা হয়তো পয়সা দেবে সেই পয়সাকে ওই জায়গায় স্থানে ওই স্থানে খরচ করা হবে না যেখানে খরচ করার দরকার বা সুযোগ ধরবে মানুষ আমি এটা অনেক জায়গায় বলেছি আজ যদি আমাদের মধ্যে যারা সত্যি প্রাপ্য যদি প্রয়োজনীয় ব্যক্তি গরিব দরিদ্রদেরকে তাদের হক দেওয়া হতো তো একজনও গরিব থাকতো থাকতো না কিন্তু দুঃখের বিষয় সেই গরিবদের মাল ধনী রাখাচ্ছে সেই দরিবদের মাল পার্টিদের পার্টিবাজি করে পার্টির লোক কিনা আগে তাই দেখা হচ্ছে আর যদি পার্টি তার পার্টির লোক হয় তার সঙ্গে মতমিল হয় তাদেরকে দেওয়া হচ্ছে আর যদি যাদের সঙ্গে পার্টির মিল নেই বা মতমিল নেই সে হাজার গরিব হলেও তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এটাই প্র্যাকটিক্যাল দুনিয়া এখন হচ্ছে এই অন্যায় এই জুলুম এই অত্যাচারের বিরুদ্ধে আর কবে বলবেন সমাজ কবে জাগবে কবে সমাজের ওই জ্ঞানী ব্যক্তিরা মুরব্বীরা যাদের সামনে এই জুলুম হচ্ছে এই অত্যাচার হচ্ছে হকদারকে তার হক দেওয়া হচ্ছে না তারা চুপচাপ দেখছে মনে রাখবেন কেয়ামাতের দিনে আপনিও জালেমের সঙ্গে গণনা হবেন যদি আপনার সামনে কারোর উপরে জুলুম হয় আর আপনি বলার ক্ষমতা রাখার পরেও যদি না বলেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আশা রাখি এমাম জামান আল ইসলামের জোহরে এই নিশানিগুলো মনে রাখবেন ইনশাল্লাহ এটা ফার্স্ট এপিসোড বা প্রথম পর্ব এমামে জামান আল ইসলামের জোহরের নিশানি নিয়ে আগে আরও কয়েকটা পর্ব আপনাদের সামনে আসবে সেই পর্বগুলোয় part one part two part three হিসাবে ইমাম জামান আল ইসলামের জোহরের নিশানি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব এগুলো শোনার পরে আশা রাখি যারা এখনও সজাগ হয়নি বা অজ্ঞান পড়ে আছে আল্লাহ তাদের জ্ঞান ফেরাবে বা তারা সজাগ হবে আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু